Mm-hmm. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইবনুল কাইম রহমতুল্লা আলীর একটি কথা খুবই চমৎকার সেটা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আপনার যেই শ্রবণ যা কিছু শোনা নিষিদ্ধ এগুলার কিন্তু অনেকগুলো নাম আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি কারণ অনেকে বর্তমানে গান শোনা হ্যাঁ আপনার জায়েজ মনে করেন সুতরাং কোনো আপনার কোরআনের উদ্ধৃতি দিয়ে যেন শয়তানি বুদ্ধি না করতে পারে এই কারণে গান যেগুলা মানে শোনা নিষেধ এগুলোর অনেকগুলো নাম কোরআন মজিদের মধ্যে এসেছে সেগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ শাহানু বলেন এক নম্বর আল্লাহ বলেছেন কোরআন মজিদের মধ্যে যেই জিনিস শুনাকে আপনি নিষেধ করেছেন সেটাকে আল্লাহ বলেছেন সুরাই লোকমালের ছয় নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিসকে খরিদ করে মানে বাদ্যযন্ত্র ইত্যাদিকে খরিদ করে হ্যাঁ, এবং তারা কি করে হ্যাঁ, বলে যে তারা এর মাধ্যমে আল্লাহ রাস্তা থেকে নিজে না শুনে মানুষদেরকে দূরে সরিয়ে নেয় এবং এগুলাকে ঠাট্টা মস্করার পাত্র বানিয়ে নেয় বলে যে এদের জন্য নাঞ্ছনা করে শাস্তি রয়েছে অনেকে আবার গানের কথা কোরআন মাজিদে পান না বলে যে কোরআন মাজিদের কোথাও গান শুনতে নিষেধ করা হয়নি এই নামগুলো জানলে তারা খুঁজে পাবেন যে কোরআনে নিষেধ করা হয়েছে সুতরাং লাহুল হাদিস বলতে যেটাকে বোঝানো হয়েছে গানকে বোঝানো হয়েছে এবনে মাসুদ রাদি আল্লাহ কসম করে বলেছেন যে আল্লাহ রসুল আল্লাহ শানু এখানে লাহুল হাদিস বলে গানকে উদ্দেশ্য করেছেন সুতরাং যারা গানের যে মাধ্যমগুলো সেগুলো খরিদ করে হ্যাঁ তাদের প্রতি নিন্দা করা হয়েছে এবং তাদেরকে লাঞ্ছনা করে শাস্তির হুমকি দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বর যেগুলা নিষিদ্ধ আপনার শ্রবণ করা যে সাউন্ডগুলা নিষেধ সেগুলাকে জুর এবং লগ্ব বলা হয়েছে কোরআন মজিদে এফর ফোরকানের বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলেন নেককার মানুষের বর্ণনা করতে গিয়ে যে তারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে যায় না এবং মিথ্যার সাক্ষর সামনে উপস্থিত হতেও যায় না ওইদে আমার রুবিল্লাহ ইমার রো কেরামা তারা যখন এরকম বেহুদা আপনার কথার কাছে কাছে যায় মানে গান বাদ্যের কাছে যায় তখন ভদ্রভাবে চলে যায় কখন এগুলো শোনার চেষ্টা করে না তাইলে গান বাদ্যকে আপনার যেরকম আগের আয়তের মধ্যে লাহু বলা হয়েছে এখানে লাহু বলা হয়েছে সুতরাং সেটা খেয়াল করতে হবে মুজাহিদ রাহিমহল্লা তিনি বলেছেন আর জুর এ আয়তের মধ্যে যারা জুরের কাছে উপস্থিত হয় না মানে গানের সামনে উপস্থিত হয় না এরকমভাবে লাগুও হ্যাঁ, যে তিনি বলেছেন এই লাঘু মানে হচ্ছে যে জিনিস মানুষকে হ্যাঁ, আপনার দূরে সরিয়ে একে আল্লাহ স্মরণ থেকে সে সেগুলোকে লাগবো বলা হয় এবং ফাসেক ফাজিরদের মজলিসকেও এরকমভাবে লাগবো বলে যে তাদের কাজ দিয়ে গেলে ভদ্রলোকেরা তাদের কাছে বসে না দূরে সরে যায় তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে বাতিলও বলা হয়েছে গান বাদ্যকে আল্লাহ শানসুর ইসরার একাশি নম্বর আয়তের মধ্যে বলেন ওকুল জা আল কাল বাউথিল ইনল বাউথিল যে সত্য এসেছে এবং বাতিল তিরোহিত হয়েছে আর বাতিল তো তিরোহিত হয়ারই বলা হচ্ছে বাতিল সেটা হচ্ছে যে আপনার যেটার আপনার কোনো অস্তিত্বের হ্যাঁ কোনো হ্যাঁ, আপনার স্থায়িত্ব নেই যেটা ধ্বংস অবশ্যই হবে অথবা বাতিল বলতে এখানে মানে যে জিনিস উপস্থিত একটা হচ্ছে নাই বা তার স্থায়িত্ব নেই আরেকটা হচ্ছে আছে জিনিস কিন্তু তার থেকে উপকৃত হওয়ার কোনো পন্থা নেই যেমন কুফরি ফাঁসিকি এবং পাপ এবং জাদু গান এই সমস্তগুলা সব এইগুলো অবশ্যই বাতিলের অধিভুক্ত এবং এই সমস্তগুলা আপনার সব হচ্ছে বাতিল হিসেবে গণ্য করা হয় চার নম্বর যেটা সেটা হচ্ছে এই গান বাদ্যের এই সাউন্ডকে মুকা আর তসদিও বলা হয়েছে সুরে আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ওয়ামা কান সালাত ইল্লা মুকা তসদিয়া যে কাফেরদের এদের নামাজ আল্লাহর ঘরের পাশে সেটা ছিল মুকা এবং তসদিয়া মুকা আর তাস্তিয়া কাকে বলে এমনি আব্বাস ইবনে অমরদি আল্লাহমা বলেন মুকা মানে আপনার কি করা শীষ দেওয়া আর তাসদিয়া মানে হাতে তালু দেওয়া হাতে তালি দেওয়া শীষ দেওয়া এগুলো কিন্তু বর্তমানে শয়তান মানুষের কাজ এইগুলোর মাধ্যমে কিন্তু মুক্কার মুশেকরা কাফেররা তারা কাবা শরীফের সামনে এসে হ্যাঁ আপনার এগুলো করে আবাদত করত সুতরাং এই যে হাতে তালি দেওয়া শীষ দেওয়া এগুলো অবশ্যই বাতিল এগুলো সব হচ্ছে আপনার অবৈধ আওয়াজ যেগুলো শোনা যাবে না পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে আপনার এই অবৈধ আওয়াজগুলোকে রোকিয়াতু জেনাও বলা হয়েছে যে জেনার মন্ত্র কারণ এইগুলা মন্ত্রের মতো টেনে নিয়ে যায় খারাপের দিকে এবং আপনার কাজের সাথে এটার মিল আছে কারণ যারা দেখবেন গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকে এরা সাধারণত বেবিচারিতার দিকে দ্রুত অগ্রসর হয় এই কারণে দেখবেন যারা আপনার গানের মধ্যে অভিনয়ের মধ্যে ব্যস্ত থাকে এদের ইজ্জত কখনো রক্ষা পায় না ওখানে পা দিলেই সব ইজ্জত শেষ হয়ে যায় ছয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনার অবৈধ সেই সাউন্ডগুলোকে সেইগুলোকে মুম্বেতুন নিফাকও বলা হয় যে নিফাক সৃষ্টিকারী এই কারণে আবদুল্লাহ মাসুদ রাদিয়াল বলেছেন কলবি মা বলা হচ্ছে গেনা গান শোনা সেটা মানুষের অন্তরের মধ্যে মুনাফিকে সৃষ্টি করে যেরকম ভাবে পানি আপনার ফসল সৃষ্টি করে পানি দেওয়া হলে খেতে ফসল আসে তেমনিভাবে মুনাফিকে সৃষ্টি করে গান সাত নম্বর যেটা সেটা হচ্ছে আপনার অবৈধ আওয়াজগুলোকে শয়তানের আওয়াজও বলা হয়েছে শরীয়ত বিরোধী আওয়াজকে সুরে ইসরার চৌষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন যে তুমি যার যাকে পারো তাকে তোমার সাউন্ড দিয়ে তাকে তুমি এরকম কাবু করার চেষ্টা করো আর শয়তানের আওয়াজ হচ্ছে গান সুতরাং এটাকে শয়তানের আওয়াজ নাজ বলা হয়েছে আট নম্বর যেটা এটাকে সামুদ বলা হয়েছে আল্লাহ জসান সুরা আজমের উনষাট থেকে একষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন আফামিন হাদ আল হাদিথি তাজবন ও তাদের হাকুন আল্লাহ বলে যে এই যে কোরআনের ধ্বনি শুনে তুমি তোমরা কি আশ্চর্য হয়েছো তোমরা কি হাঁটছো আর কাঁদছো না বলে যে তোমরা তো আপনার এরকম সামেদ মানে তোমরা গানে অভ্যস্ত তোমরা গান করছো না এটাকে হ্যাঁ সুতরাং এইখানে সামেদুন সামুদ বলা হয়েছে গান বাদ্যকে যে তোমরা গান বাদ্য নিয়ে ব্যস্ত কিন্তু কোরআনের আওয়াজ তোমাদের ভালো হয় না এটা কিনে আশ্চর্য মনে হয় এমনি আব্বাস বলেন এখানে সামুদ মানে আপনার আল হেমিয়ারের বাসায় হ্যাঁ, আপনার গানকে বোঝানো হয় হ্যাঁ, যেমন বলা হয় উসমুদ ইলানা মানে হ্যাঁ গান্নি ইলানা যে আমাদের আমাদেরকে গান শুনিয়ে দাও সুতরাং এই যে অবৈধ যে আওয়াজ সাউন্ড সেগুলার কিন্তু আটটা নাম বলেছিলাম এক নম্বর সে লাহু বেহুদা আর একটা হচ্ছে লাহব হ্যাঁ সেটাও বেহুদা সেগুলো সব গানকে বোঝায় এরকম বাতিল এরকমভাবে আপনার আরও শীষ এবং তারি এগুলাকে তস দিয়া তারপরে আপনার জেনার মন্ত্র হিসাবে বলা হয় রুকিয়তু জেনা এবং নেফাক সৃষ্টিকারী মুনাফিকের সৃষ্টিকারী সেটাও বলা হয় এরকমভাবে আপনার শয়তানের আওয়াজ হিসেবে বলা হয় এবং সামুদ বলা বলা হয় যেটাও আপনার গানকে বোঝানো হয় সুতরাং এই আটটা নাম রয়েছে তারপরেও যদি গান কে জায়েজ মনে করা হয় তাহলে বোকামে ছাড়া আর কিছুই থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন